بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহর বয়ান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد الحمد لله আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হিজরা ও জিহাদ হিজরা ও জিহাদ সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে এবং রসুল সাল্লামের হাদিস সমূহে অসংখ্য সহি হাদিস রয়েছে তো আজকে আমরা প্রথমে কোরআন থেকে কিছু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে অতপর ইনশাল্লাহ হাদিসের দিকে চলে যাব আল্লাহ সুবাহান তারা কোরআনে হিজরত সম্পর্কে অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন সেখান থেকে আমরা সংক্ষিপ্ত আকারে অল্প কিছু আয়াত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ হিজরত সম্পর্কিত আয়াতসমূহে তিন রকমের বিষয়বস্তু বর্ণিত হয়েছে এক নম্বর হিজরতের ফজিলত দুই নম্বর হিজরতের দুনিয়া ও আখেরাতে এর বরকত তিন নম্বর সামর্থ্য থাকা সত্ত্বেও দারুল কুফুর থেকে হিজরত না করার কারণে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيم كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا অর্থ যারা হিজরত না করার ফলে গুনাহের কারণে নিজেদের উপর জুলুম করেছিল ফেরস্তাগুন এমন লোকদের মৃত্যুর সময় প্রশ্ন করে থাকে যে তোমরা কোন অবস্থায় ছিলে অর্থাৎ দারুল কুফুরে কেন তোমরা গুনাহের মধ্যে ছিলে এসব লোকেরা উত্তর দেয় দুনিয়াতে আমরা দুর্বল ছিলাম ও ক্ষমতাহীন ছিলাম তখন ফেরেস্তারা বলে আল্লাহর জমি কি প্রশস্ত ছিল না সেখানে তোমরা হিজরত করতে সুতরাং এদের আবাসস্থল হবে জাহান্নাম এবং জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم অর্থ যারা ইমান এনেছে অতপর হিজরত করেছে এবং নিজেদের মাল এবং সম্পদ অর্থাৎ নিজেদের জান এবং মাল দিয়ে জেহাদ করেছে এদের জন্য রয়েছে আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ সুবাহানতাল্লাহ বলছেন ইবাসরুহম রব্বুহুম তাদের রব তাদেরকে সুসংবাদ দিচ্ছেন সুসংবাদটা কিসের রহমাতিম রহমতের মিন হুয়ারিদওয়ান এবং সন্তুষ্টির ফিহা এবং এমন জান্নাতের এবং এমন জান্নাতের যেখানে রয়েছে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামত সুবহানাল্লাহ হিজরতের কত ফজিলত এখানে যারা আরবি বুঝেন তারা একটু খেয়াল করলে বুঝবেন যে আ অদম উদারজাতান বলা হয়েছে এই আলিফটা হচ্ছে ইসমিত তাফজিলের সিওয়া এই আলিফটা আসে সর্বোচ্চ বিষয়টাকে বোঝানোর জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা সেটাকে আর কি উদ্দেশ্য করে আলিফটা আসে তো আ অদম শব্দের এখানে অর্থ হবে সর্বোচ্চ মর্যাদা সর্বোত্তম মর্যাদা এই হিজরতকারী ব্যক্তিদের জন্য আল্লাহ সুবাহ রেখেছেন কারণ আল্লাহ বলছেন আদম দারাজাতান ইন্দাল্লাহ আল্লাহ সুবাহান তালা এদের জন্য রেখেছেন আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা আল্লাহর কাছে সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান তালা অন্য আয়তে ইরশাদ করছেন إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم অর্থ আর এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে যারা ইমান এনেছে এবং হিজরত করেছে আর আল্লাহ সুবাহানতালার পথে জিহাদ করেছে তারা আল্লাহর রহমতের অধিকারী আর আল্লাহ সুবাহানতালা হচ্ছেন ক্ষমাকারী ও করুণাময় অপরায়তে আল্লাহ সুবাহানতালা বলছেন অতপর তাদের পালন কর্তা তাদের দোয়া এই বলে কবুল করেন যে আমি তোমাদের কোনো পরিশ্রম নষ্ট করি না কোনো পরিশ্রমই আমি তোমাদের নষ্ট করি না এবং কোনো পরিশ্রমকারীর কোনো পরিশ্রম নষ্ট করি না সে মহিলা হোক অথবা সে পুরুষ হোক বাদ কুম্মিম বাদ তোমরা একে অপরের বন্ধু বলছেন যারা হিজরত করেছে ও এবং যাদেরকে বের করে দেয়া হয়েছে মিং দিয়া রিহিম তাদের ঘর বাড়ি থেকে ও উদুফি সাবিলি এবং যাদেরকে আমার রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে কতালু অতপর তারা জেহাদ করেছে ওয়াকুতিলু এবং তারা নিজেরাও নিহত হয়েছে অবশ্যই অবশ্যই আমি এদের সমস্ত গুণাসমূহকে অস্বীকার করব ক্ষমা করে দিব ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার অতপর অবশ্যই অবশ্যই এদেরকে আমি প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাতে যার তাজরি মিন তাহতিয়াল আনহার আর এটাই হলো আল্লাহর পক্ষ থেকে বিনিময় আর আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করছেন ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআন ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া অর্থ তারা চায় যে ওরা যেমন কাফের তোমরাও ঠিক ওদের মতো কাফের হয়ে যাও যাতে তোমরা এবং তারা সব সমান সমান হয়ে যাও অতএব ওদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না এখানে একটি বিষয় খুব লক্ষণীয় সেটি হলো এই আয়াত্রী এই কথার দলিল যে আল্লাহর রাস্তায় হিজরত না করে দারুল কুফরে অবস্থান করলে আমি আবার বলছি আল্লাহর রাস্তায় হিজরত না করে দারুল কুফুরে অবস্থান করলে অথবা দারুল ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা না করলে এবং সন্তুষ্ট চিত্তে দারুল কুফুরে থাকলে ইমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা অনেক গুণ বেশি অর্থাৎ কাফের হয়ে যাওয়ার আশঙ্কা কাফের হয়ে যাওয়ার আশঙ্কা অনেক গুণ বেশি যদিও ওই ব্যক্তি সেটি উপলব্ধি করতে পারে না এখানে সে হিজরত না করলে কাফের হবে না হিজরত না করলে কাফের হবে এটা বলা হয়নি সে হিজরত না করলে সে দারুল কুফুরে থাকবে আর দারুল কুফুরে থাকলে তার সামাজিক অবস্থা এবং তার চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ কুফুরি আর সিরিকি এর মধ্যে সে ডুবে যেতে পারে এবং তার কাছে একসময় এই কুফুরিগুলো যে কোনো একটি কুফুরি তার কাছে কুফুর মনে নাও হতে পারে এবং সে সেটি করে ফেলতে পারে যার কারণে সে কাফের হয়ে যেতে পারে যেমন আপনি এমন সমাজে থাকেন যে সমাজের শাসন ব্যবস্থা হচ্ছে কুফুরি আর সেখানে এমন কিছু সংগঠিত হলো যেখানে আপনি যে কুফুর আছে অর্থাৎ যে যারা কোরআন এবং হাদিস দিয়ে বিচার করে না এসব যারা কাফের তাগুত এদের কাছে আপনি বিচার নিয়ে গেলেন কিন্তু আপনি সেই বিচার নিয়ে যাওয়াটাকে হালাল মনে করলেন এবং আপনি নিজেকে মুমিন মনে করছেন কিন্তু আপনি সেই কুফুরের কাছে বিচার নিয়ে যাওয়াকে হালাল মনে করার কারণে এবং আপনি কুফুরের কাছে বিচার নিয়ে যাওয়ার কারণে আপনি কাফের হয়ে গেছেন আর তা হচ্ছে সুরা নিসার উনষাট নম্বর আয়াত থেকে এরপরে তিন চারটা আয়াত আল্লাহ সুবাহ এই সম্পর্কে আলোচনা করেছেন যেখানে কুফুরের কাছে বিচার নেওয়া যাওয়া হারাম অর্থাৎ নিষিদ্ধ সেটা কাফের বলা হয়েছে যদি কেউ এই কাজটা করে তাহলে তার ইমানকে নাকচ করে দেওয়া হয়েছে সেটাকে কুফুরি বলা হয়েছে তো এজন্য দারুল কুফরে অবস্থান করা অথবা দারুল কুফুরে থেকে দারুল ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা না করা সবটাই একটা এই ভয়ের আশঙ্কা মানে এই একটা আশঙ্কা বা ভয় থেকে যায় যে হয়তো বা যে কোনো মুহূর্তে আমার উপরও কুফুরি আপতিত হতে পারে আল্লাহ সুবাহ অন্য আয়াতে বলছেন ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করলো সে এই জমিনে পৃথিবীতে পাবে অনেক আশ্রয় অনেক স্থান ও অনেক সচ্ছলতা অনেক সচ্ছলতা এবং আশ্রয় সে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে যে কেউ আল্লাহ সুবাহর পথে হিজরত করলো ওমাই ইয়াখরুজ যে বের হলো মিম্বাইতিহি তার ঘর থেকে মহাজিরন ইলাল্লাহি মহাজিরন মানে হিজরত করলো ইলাল্লাহি ওয়া রসুলহি আল্লাহ এবং তার রসুলের দিকে অর্থাৎ আল্লাহর পথে হিজরত করলো সুম্মা অতপর ইয়দরিক হুল মাউতু তাকে মৃত্যু গ্রাস করলো তাকে মৃত্যু গ্রাস করলো যে কোনোভাবে তার মৃত্যু হয়ে গেল যে কোনোভাবে তার মৃত্যু হওয়ার পর ফকদ ওয়াকু আজরুহু আলাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য আজর আজর অবধারিত হয়ে যায় অবধারিত হয়ে গেছে ওকান আল্লাহ গফুর রহিমা আল্লাহ সুবাহ ক্ষমাশীল ও করুণাময় এখানে ফকদ ওয়াক আজরুহু আল্লাহ আজরুহু আজরুহু মানে হচ্ছে তাহার জন্য যে ব্যক্তি মারা গেল আল্লাহর পথে বের হওয়ার পর সেই মৃত্যুবরণ হোক সে জেহাদের মাধ্যমে তার সে শহীদ হয়ে গেল জেহাদের মাধ্যমে যদি সে মারা নাও যায় আল্লাহর পথে ঘর থেকে বের হওয়ার পর সাপে কাটার কারণে অথবা অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো কারণে যদি সে মারা যায় সাধারণ রোগ হয়ে বা যে কোনো কারণে ফকদ ওয়াকা আজর আল্লাহ তারপরেও সে আল্লাহ সুবাহর কাছে আজর পাবে শহীদ হিসাবেই আল্লাহর কাছে গণ্য হবে এই আজরটা হচ্ছে শাহাদা আর এই শাহাদার মাধ্যমে আল্লাহ সুবাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন ইনশাআল্লাহ আমরা এই আয়ের থেকে তারই প্রমাণ পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحت جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم অর্থ আর যারা হিজরত ও আনসার হওয়ার ক্ষেত্রে অগ্রগামী এবং যারা এই অগ্রগামী আনসার ও মহাজিদদেরকে অনুসরণ করে তারাও মহাজির ও আনসার হয়েছে আল্লাহ সুবাহান তালা সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আর এদের জন্য আল্লাহ সুবাহান তালা প্রস্তুত করে রেখেছেন জান্নাতসমূহ যার তলদেশ দিয়ে প্রভাবিত হচ্ছে নহরসমূহ সেখানে তারা থাকবে চিরকাল এটাই হলো মহান সফলতা আল্লাহ সুবাহান তালা আরেকটা আয়তে বলছেন অতপর যারা হিজরত করেছে ফি সাবির ইল্লাহি আল্লাহর রাস্তায় সুম্মা উতিলু সুম্মা উতিলু অতপর নিহত হয়েছে অতপর নিহত হয়েছে এই নিহত হতে পারে এদেরকে কেউ হত্যা করেছে অথবা অন্য কোনোভাবে আউ মা তু এখানে স্পষ্ট আকার আল্লাহ সুবাহ বলছেন আউ মা তু এবং অথবা অথবা আউ মা তু আউ এখানে অথবা মা তু মৃত্যুবরণ করেছে সেই মৃত্যুবরণ করা হতে পারে যে ভাবেই আল্লাহ সুবাদ বলছেন সুম্মা উতিলু আও মা তু এরপর নিহত হয়েছে অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে হাসানা আল্লাহ সুবাহ এদের জন্য সম্মানিত রিজিক রেখেছেন উৎকৃষ্ট রিজিক রেখেছেন সুন্দর রিজিক রেখেছেন আল্লাহ সর্বোৎকৃষ্ট রিজিক তো এখানে রিজিক তো জান্নাত ছাড়া আর রিজিক হতে পারে না জান্নাত ছাড়া আর রিজিক মৃত্যুর পরে হতে পারে না কারণ আল্লাহ সুবাহ বলছেন সোম্মা উদিলু অথবা এদেরকে হত্যা করা হয়েছে আউমাত অথবা এদেরকে স্বাভাবিকভাবে মৃত্যু দেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে মৃত্যু অথবা হত্যা নিহত হওয়া যেটাই হোক না কেন আল্লাহর পর বলছেন লায়র যখন নাহমুল্লাহ যখন হাসানা এদেরকে সম্মানিত রিজিক সুন্দর রিজিক দেওয়া হবে তো মৃত্যুর পর রিজিক কি সেটা একমাত্র জান্নাত ছাড়া আর কি হতে পারে আল্লাহ আকবর তো আল্লাহ সুবাহ তালা যেখানে এত গ্রান্টি দিচ্ছেন হিজরত এবং জেহাদের পথে এত গ্রান্টি দিচ্ছেন যে যেভাবেই সে আল্লাহ রাস্তায় বের হয়ে মারা যাক আল্লাহ তাকে জান্নাত দিবেনই দিবেন তাহলে কেন আমরা আজকে হিজরত এবং জেহাদ থেকে মুখ ফিরে আছি এখন আমরা আরেকটি দিক ইয়া করবো আলোচনা করব তা হচ্ছে যারা মহাজির হয় এবং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 কোনো হিজরতকারী ভাইকে আমাদের কাছে আশ্রয় দেই তাহলে এদের কোনো ভুলের কারণে আমরা এমন ব্যবহার করব না যেন আল্লাহ সুবাহ তালা আমাদের প্রতি অসন্তুষ্ট হন কারণ আল্লাহ সুবাহ এখানে বলছেন আল্লাহ তো হিব্বুন তোমরা কি তোমাদেরকে ক্ষমা করে দেয়া হোক আনসার মহাজির আনসার আনসারদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তোমরা যদি যারা মহাজির এদেরকে ক্ষমা করে দাও তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেয়া হবে আল্লাহ তো হিব্বুন আইয়াকুম তোমরা কি এটা ভালোবাসো যে তোমাদের ক্ষমা করে দেয়া হোক এর থেকে বোঝা যায় যে আল্লাহ সুবাহ তালা ক্ষমা করবেন আনসারদেরকে যদি আনসাররা যারা হিজরত করে এসছেন এদের কাছে যদি এদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাহলে আল্লাহদের ক্ষমা করবেন আর যদি এরা আনসাররা যদি মহাজিবদের ভুল ত্রুটিগুলো ক্ষমা না করে আর তার বিনিময়ে এরা এদের প্রতি খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে বা সাহায্য সহযোগিতা ছেড়ে দেয় আল্লাহ সুবাহন তারা এদেরকে ক্ষমা করবেন না সাহায্য সহযোগিতা ছেড়ে দেবেন এই আয়াদি তার প্রমাণ আলহামদুলিল্লাহ এখানে আমাদের আলোচনা শুরু হবে পবিত্র হাদিস থেকে পবিত্র সহি হাদিসগুলো থেকে আমরা আগে আলোচনা করেছি কোরআন থেকে এখন আমরা আলোচনা করব সহি হাদিস সমূহ থেকে কিছু আলোচনা হিজরত সম্পর্কে হারিস আল আশার রদিউল্লাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদেরকে পাঁচটি জিনিসের আদেশ দিচ্ছি পাঁচটি কাজের আদেশ দিচ্ছি যা আল্লাহ সুবাহ আমাকে আদেশ করেছেন এক নম্বর আল জামা অর্থাৎ খলিফার অধীনে ঐক্যবদ্ধ হওয়া আল জামা আল আসে এই আলিফলামটা এখানে খাস করে দিয়েছে একটি করে দিয়েছে অর্থাৎ সমস্ত জামাকে বাদ করে একটি জামা সমস্ত জামাতকে বাদ করে একটি জামাতকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলা হয়েছে এজন্য একটি জামাতের অধীনে ঐক্যবদ্ধ হতে হবে আর এজন্য বলা হয়েছে আল জামা জামা বলা হয় শুধু আল জামা মানে একটি জামাতের অধীনে আর তা হবে খলিফে খলিফার অধীনে ঐক্যবদ্ধ হওয়া দুই নম্বর সোনা তিন নম্বর তিন নম্বর দুই নম্বর হচ্ছে সোনা তিন নম্বর হচ্ছে মান্য করা আর চার নম্বর হচ্ছে হিজরত করা আর পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ সুবাহর পথে জেহাদ করা হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদ আহমদ গ্রন্থে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই আরেক হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন সেই সব মুসলিমদের সাথে সেই সব মুসলিম দেশ কারো সাথে আমার কোনো সম্পর্ক নেই যারা কাফের মুশ্রিকদের ভিতরে অর্থাৎ দারুল কুফুরে অবস্থান করে হাদিসটি রয়েছে আবু দাউদ ও সুনান সুহানুল্লাহ তাহলে আমাদের অবস্থা কি আমরা আজকে দারুল কুফুরে আনন্দের সাথে খাওয়া দাওয়া ঘুম অবস্থান করা যা কিছু আছে সবই করছি তাহলে এই হাদিস অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাম যে বলেছেন যে যারা দারুল কুফুর অবস্থান করে এদের সাথে তার কোনো সম্পর্ক নেই হাদিসের কি আমরা কি মানে কি ব্যাখ্যা করব আমাদের উপরে হাদিস যদি আনা হয় আমাদের জন্য যদি হাদিসকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমাদের অবস্থান কোথায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আরও হাদিস আছে এর মধ্যে আরেকটি হলো মহাবিয়া রদুল্লাহ তালাহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হিজরত বন্ধ হবে না যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় ততক্ষণ পর্যন্ত হিজরত বন্ধ হবে না হিজরত চালুই থাকবে তো যারা বলে হিজরত বন্ধ হয়ে গেছে হিজরত নাই এদের কথা মিথ্যা এদের কথা সম্পূর্ণ মিথ্যা আবদুল্লাহ ইবনে সাদির রদিউল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন হিজরত বন্ধ হবে না যতদিন পর্যন্ত শত্রুদের সাথে যুদ্ধ চলবে এই হাদিস থেকে বোঝা যায় হাদিসটি আছে মুস্তাদ আহমদে হাদিসটি থেকে বোঝা যায় হিজরতের সাথে জিহাদের কানেকশন অনেক বেশি অর্থাৎ মুদ্রার এপিট উপিট মুদ্রার এপিট উপিট আপনি হিজরত করে চলে গেলেন দারুল ইসলামে সেখানে আপনি জেহাদ না করলে জেহাদের ফজিলত পাবেন না ঠিকই কিন্তু আপনি দারুল ইসলামের ফজিলত ছবি পাবেন কিন্তু হিজরতের সাথে আল্লাহ সুবাহ তালা যেখানে জেহাদের কথা উল্লেখ করেছেন এবং তার রসুলও যেখানে হিজরতের সাথে জেহাদের কথাটা এখানে বলেছেন যে হিজরত বন্ধ হবে না যতদিন পর্যন্ত শত্রুদের সাথে যুদ্ধ চলবে অর্থাৎ যুদ্ধের সাথে হিজরতের সম্পর্কটা হচ্ছে মুদ্রার এপিট ওপিট অর্থাৎ সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে যে হিজরত করবে অতপর কি করবে জেহাদ করবে এক্ষেত্রে হিজরতের ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় খুব অনেক বেশি খেয়াল করতে হবে নিয়তের বিষয়টা নিয়তের বিষয়টা হলো এমন যে আমরা যে হিজরত করব সেটা যেন একমাত্র আল্লাহ সুবাহান হুয়া সন্তুষ্টির জন্যই হয় অন্য কোনো উদ্দেশ্য না হয় অমর রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সমস্ত কাজ নিয়তের উপর সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল কাজেই যার হিজরত হবে আল্লাহ ও রসুলের উদ্দেশ্যে তার হিজরত আল্লাহ ও রসুলের উদ্দেশ্য হয়েছে বলেই ধরা হবে আর যার নিয়ত হয় দুনিয়া অর্জনের জন্য বা অন্য কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে তার তার হিজরত সেই উদ্দেশ্যই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে হাদিসটি রয়েছে বুখারি মুসলিম ও মুস্তাদ আহমদে হিজরতকারীর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রসুল সাল্লি সাল্লাম আরও অনেক সুসংবাদ দান করেছেন আর এর মধ্যে আরেকটি হচ্ছে সৌবন রাজি আল্লাহ তালহ বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার হাউজে কাউসারে সর্বপ্রথম সর্বপ্রথম আগমনকারীগণ হবেন গরিব মহাজিরগণ সুবাহান কত ফজিলত হাদিসটি রয়েছে সুনানুন আর তিরমিজিতে সৌবন রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস রসুলাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম পুলসের রাত পার হবে গরিব মহাজিরগণ হাদিসটি রয়েছে সহি মুসলিমে সুহান আল্লাহ চিন্তা করুন মহাজিরদের জন্য কত কত সম্মান আল্লাহ সুবাহ তালা এবং তার রসুল আমাদের সামনে বর্ণনা করে গেছেন আরেকটি হাদিস দিয়ে আমরা শেষ করবো আলোচনা আর তা হচ্ছে আমর ইবনা আস রাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম নবী করিম সাল্লামের কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসলাম অতপর বললাম হ্যাঁ আল্লাহ রসুল আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তবে আমার একটি শর্ত রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বললেন কি তোমার সেই শর্তটি আমি বললাম আমার জন্য পূর্বের সকল গুণ ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ রসুলাম বললেন হে আমর তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে পূর্বে সকল গুণ ক্ষমা করে দেওয়া হয় এবং যে আল্লাহর রাস্তায় হিজরত করে সেই ব্যক্তির হিজরতের পূর্বে সংগঠিত সকল ধরনের সকল গুণ ক্ষমা করে দেওয়া হয় সুহান আল্লাহ হিজরতের পূর্বে সংগঠিত সকল ধরনের সকল গুণ ক্ষমা করে দেওয়া হয় সুবাহান আল্লাহ তো দেখুন এখানে একজন কাফের যখন মুসলমান হয় তখন তার আগের সকল কুফুরি সিরিকি সব সবগুলো গুণা ক্ষমা করে দেওয়া হয় ঠিক একইভাবে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একইভাবে এখানে বললেন যে হিজরতকারী অর্থাৎ যে মহাজিদ তার জন্য একই ফজিলত সে হিজরত করার আগে যত গুণা করেছে হিজরতের পরে তার সমস্ত গুণা ক্ষমা করে দিয়ে সে এক নিষ্পাপ হয়ে হিজরত করে সুহান হাদিসটি রয়েছে সহি মুসলিম ইবনে হোজাইমাতে ও সহি আল জামিতে সুহান এখানে আমরা আজকে আলোচনা করলাম আলোচনার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে আহ্বান করব যে যেই স্থান থেকে আছেন আল্লাহ সুবাহানতালার পথে হিজরত করার চেষ্টা করুন দারুল ইসলামে হিজরত করার চেষ্টা করুন আজকে দারুল ইসলাম প্রতিষ্ঠিত খেলাফা প্রতিষ্ঠিত যদি দারুল ইসলাম হিজরত করতে না পারেন তাহলে দারুল ইসলাম আপনার এখানে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করুন অর্থাৎ অর্থাৎ নিজের ঘর থেকে বের হন অথবা নিজের ঘরে থেকে সেখানে থেকেই দারুল ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করুন আপনার স্থানেই দারুল ইসলাম প্রতিষ্ঠা করুন তাহলে সেখানে এক সময় সমস্ত মুসলিমগণ হিজরত করবেন আপনি যেখানে আজকে হিজরত করে হিজরত করতে চাচ্ছেন সেখানে তো একসময় দারুল কুফুর ছিল সেখানে মুসলিমগণ সেটাকে দারুল ইসলাম প্রতিষ্ঠিত করেছেন আপনি আপনার স্থান থেকে দারুল ইসলাম প্রতিষ্ঠিত করুন আল্লাহ সুবহানাহু বলেন ইয়া ইউহাল্লাদিন আমানু মিনাল কুফার ওয়ালিয়াজিদু ফিকুম গিলদাহ হে ইমানদারগণ তোমরা তোমাদের নিকটবর্তী কুফফারদের সাথে যুদ্ধ করো যাদের তারা তোমাদের মধ্যে কঠোরতা টের পায় সুবহানাল্লাহ তো যুদ্ধ যদি কাফেরদের সাথে করা হয় নিকটবর্তী কাফেরদের সাথে ওদেরকে হটিয়ে সেখানে তো দারুল ইসলাম প্রতিষ্ঠা করার নির্দেশ আল্লাহ সুবাহ নিজেই দিয়েছেন সুতরাং প্রথমত চেষ্টা করুন দারুল ইসলাম হিজরত করার জন্য যদি তা সময় সাপেক্ষ হয় অথবা সম্ভব না হয় তাহলে নিজ থেকে নিজের স্থায়ী শুরু করুন জিহাদ এবং সেখানেই প্রতিষ্ঠা করুন দারুল ইসলাম আল্লাহ সুবাহ আমাদের সকলকে মুহাজির মুজাহিদ মুরাবিথর তৌফিক দান করুন এবং আল্লাহ সুবাহ তালা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস সর্বোত্তম জান্নাত আল্লাহ সুবাহ তালা আমাদেরকে নসিব করুন আজকে এখানে শেষ করছি ও আখির আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই দশটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিংয়ের মাধ্যমে আপনারাও স্বভাবের অংশীদার হন জাজা কুমুল্লাহ খাইরান